মারওয়ান ও মিসওয়ার ইবনু মখরমা রদিল্লাহ তাল্লাহ্ন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর সাহাবিগণ থেকে বর্ণনা করেন সেদিন সুহাইল ইবনু আমর যখন সন্ধিপত্র লিখল তখন সুহাইল ইবনু আমর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের প্রতি এরূপ শর্তারোপ করল যে আমাদের কেউ আপনার নিকট আসলে সে আপনার দিন গ্রহণ করা সত্ত্বেও আপনি তাকে আমাদের নিকট ফিরিয়ে দিবেন আর আমাদের ও তার মধ্যে হস্তক্ষেপ করবেন না মুমিনরা এটা অপছন্দ করলেন এবং এতে রাগান্বিত হলেন সুহাইল এটা ব্যতীত সন্ধি করতে অস্বীকার করল তখন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম সে শর্ত মেনেই সন্ধিপত্র লেখালেন সেদিন তিনি আবু জান্দাল রদিয়াল্লাহ তাল্লাহ্নকে তার পিতা সুহাইল ইবনু আমরের নিকট ফেরত দিলেন এবং সে চুক্তির মেয়াদ কালে পুরুষদের মধ্যে যেই এসেছিল মুসলিম হওয়া সত্ত্বেও তিনি তাকে ফেরত দিলেন মুমিন নারীরাও হিজরত করে আসলেন সে সময় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নিকট যারা এসেছিলেন তাদের মধ্যে উম্মু কুলসুম বিনতে উকবাহ ইবনু আবু মুয়ায়ত রাজিয়াল্লাহ তাল্লাহা ছিলেন তিনি ছিলেন যুবতী তার পরিজন তাকে তাদের নিকট ফেরত দেওয়ার জন্য নাবি সাল্লাহ সাল্লাম এর কাছে দাবি জানালো কিন্তু তাকে তিনি তাদের নিকট ফেরত দিলেন না কেননা সেই নারীদের সম্পর্কে আল্লাহ তালা আয়াত নাজিল করেছিলেন অর্থাৎ মুমিন নারীরা হিজরত করে তোমার নিকট আসলে তাদের তোমরা পরীক্ষা করো আল্লাহ তাদের ইমান সম্বন্ধে সম্যক অবগত আছেন যদি তোমরা জানতে পারো যে তারা মুমিন তাদেরকে কাফিরদের নিকট ফেরত পাঠাবে না সুরা আল মুমতাহিনা আয়াত নম্বর দশ উরওয়াহ রদিল্লাহ তাল্লাহ্ন বলেন আয়েশা রদিল্লাহ তাল্লাহা আমার নিকট বর্ণনা করেছেন যে নবী সাল্লাহ আলাইসাল্লাম উক এই আয়াতের ভিত্তিতেই তাদের পরীক্ষা করে দেখতেন